আল্লাহমা আলিহি আল্লাহ বারেক আলেহ বন্ধুগণ আজকে আমি যে বিষয়টির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টি একটি তৌহদের বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনারা মনোযোগ দিয়ে সেটা শুনবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন এই বিষয়টি তৌহাইদ বা কিতাব তৌহিদের একটি অধ্যায় যে অধ্যায়টি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওহা এভাবে বর্ণনা করেছেন মান হাক্কাকা তৌহিদ দাখাল আল জান্না বেগাইর হিসাব যে ব্যক্তি তৌহিদ বাস্তবায়ন করবে সে জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে বিনা হিসাবে জান্নাত যদি কেউ যেতে চায় জান্নাত লাভ করতে চায় তাহলে তৌহিদের বাস্তবায়ন যথেষ্ট কিন্তু সেই তৌহিদের বাস্তবায়ন যেটা করলে আপনি বিনা হিসাবে জান্নাত যাবেন সেটা অত সহজ তৌহিদ নয় এবং সেই বিষয়টি অত ছোট নয় যে মানুষ আশা করলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তবে বিষয়টির আলোচনা আমি এদিক ওদিক সাইডে না করে এ বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটির অনুবাদ এবং সামান্য বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে হুসেন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিসটি হুসেন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন কুন্ত ইন্দা সঈদ বিন জুবাইর আমি জুবাইরের পুত্র সাঈদের কাছে ছিলাম আমি সাইদ বিন জুবাইরের কাছে ছিলাম এটা কে বলছে ইমরান বিন হুসেন বিন আব্দুর রহমান বলছে যেমন আমরা এক অপরের কাছে যাই তেমন সাহাবিরাও এক অপরের কাছে যেতেন উঠা বসা করতেন বলছেন আমি তার কাছে ছিলাম ফকালা কোথা প্রসঙ্গে তিনি বললেন আইয়ু কুমরা আল গত রাতে তারা ছিটকে পড়তে কে দেখেছ রাতে উল্কাপাত হয়েছে তারা খসে পড়েছে আকাশ থেকে এটা কে দেখেছ একটা আচমকা প্রশ্ন তবে প্রশ্নটার সাথে সাথে অনেকগুলো জিনিস উঠে আসবে এক নম্বর জিনিস বোঝা যাচ্ছে যে এই যে তারা ছুটে পড়ে বা উল্কাপাত হয় সেটা সেই যুগেও হতো এরকম নয় যে এটা কোনো যুগে হতো না আর কোনো যুগে হতো এই উল্কাপাত সেই সময়েও হয়েছে আর সাহাবি বলছেন গত রাতে এরকম ঘটেছে কে দেখেছ তখন সাইদ বিন তখন হুসেন বিন আব্দুর রহমান এ সাহাবি বলছেন আনা আমি দেখেছি তার মানে ও দেখেছে আর ওর বন্ধুও দেখেছে এই ঘটনা সুম্মা কুলতো তারপরে আমি বললাম আমা ইন্নি লাম আকুন ফি সালাতিন কিন্তু সেই সময় আমি নামাজে ছিলাম না ঘটনাটা তালমেল বোঝা যাচ্ছে না নাকি আলোচনার তালমেল বোঝা যাচ্ছে না প্রশ্ন হলো কে উল্কাপাত দেখেছ বলে আমি দেখেছি আবার ওই বলছে যে ওই সময় আমি কিসে ছিলাম না নামাজে ছিলাম না কারণ কি এ কথা বলার এ কথা বলার একটা বিশেষ কারণ এই হাদিসের ব্যাখ্যাকারী কেতাবুত তৌহিদের ব্যাখ্যাকারী বলছেন যে সাহাবা কেরাম খুব ছোট ছোট রিয়া থেকে বেঁচে থাকতেন ছোট ছোট রিয়া হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে থাকতেন রিয়া যার সম্পর্কে আল্লাহ রিয়া অর্থাৎ লোক দেখানো ভালো আমল এমন সৎ কাজ যেটার উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখুক বা মানুষের কাছে বাহবা পাই এরকম জিনিস থেকে তারা খুবই সতর্ক থাকতেন কারণ আল্লাহ রসুল সাল্লাম এটাও বলেছিলেন যে আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি যে বিষয়টির ভয় করছি সেটি হচ্ছে রিয়া বা ছোট শিরকের এ কারণে তারা এই বিষয়টার পুরা খেয়াল রাখতেন এই সাহাবি বলছেন যে আমি দেখেছি বটে কিন্তু ওই সময় আমি কিসে ছিলাম না নামাজে ছিলাম না কারণ যারা এই কথা শুনছে মানে আমিও দেখেছি এখন আরো দু চারজন মানুষ যে কথাটা শুনলো তাহলে মানুষের ধারণা হতে পারে যে রাতে মনে হয় ইনি তাহাজুদের নামাজ পড়তে উঠেছিলেন তাই তিনি এই ঘটনাটা দেখতে পেয়েছেন কিন্তু উনি বলছেন আমি নামাজে ছিলাম না কারণ মানুষ যেন আমার ব্যাপারে একটা অহেতুক ধারণা না করে করাটাই চিন্তা করছেন কতখানি তারা নিজের সৎ আমল এবং সৎ হওয়ার ব্যাপারে নিজের পরিচয় দিতেন দুঃখের বিষয় আমরা আজকালে কিছু ভালো কাজ করি আবার বাইরে গিয়ে সেটা ফুটাই যায় হ্যাঁ, আমি এই করলাম আমি এই বানিয়েছি আমি এই তৈরি করছি আমি এই নির্মাণ করছি ভাই করেন ইসলামের কাজ কিন্তু নাম নেওয়ার না এটা আল্লাহ রাবুল আলমিনের কাছে পাবার যাই হোক কি হলো তারপরে তিনি বললেন যে আমি ওই সময় নামাজে ছিলাম না ওয়ালাকিন্নি লুদিত কিন্তু একটা অঘটন ঘটে গেছিল আমাকে বিষাক্ত সাপে বা বিষাক্ত কোন জন্তুতে কেটে নিয়েছিল এখন বিষাক্ত কোনো কিছু যদি কাটে সাপ হোক বা বিছা হোক তাহলে ওই সময় তো আর নামাজ পড়া যাবে না এখন বলছে আমাকে এই ঘটনা যখন ঘটলো আমি নামাজে ছিলাম না একটা বিষাক্ত কিছু আমাকে কেটে ফেলেছে কালা ফামাসানা আতা আবার ওই সাহাবি বলছেন তারপরে তুমি কি করলে এই যে বিষাক্ত সাপ একটা কাটলো এর ফলে তুমি কি করলে তখন তিনি বলছেন ইর ইরতাকায় এত আমি ঝাড়ফুঁক করলাম কোন বিষাক্ত বিষধর কোন কিছু কাকে যদি দংশন করে তাহলে হাদিসে বা কোরআনে বা নবী সাল্লাহ সাল্লামের শূন্যতে কিছু দোয়া প্রমাণিত আছে সেগুলো পড়ে ফুঁ দিলে বিষ নেমে যায় সেই কারণে আমি কি করলাম ফুঁ দিলাম ঝাড়ফুঁক করলাম শরীয়তের নিয়মে কালা ফামা হামালা কালা জালেক এ কাজ করতে তোমাকে কে বলল এ কাজে তোমাকে উদ্বুদ্ধ কে করল যে তুমি ঝাড়ফুঁক শুরু করে দিলে উল্টো হাদিসুন হাদ্দাসানা হচ্ছে আবি বলছেন এই কাজটা আমি এ কারণে করেছি যে আমাকে শাহাবি নামে একজন ব্যক্তি আমাকে একটা হাদিস শুনিয়েছে সেই হাদিসটির পরিপ্রেক্ষিতে আমি ঝাড়ফুকের কাজটা শুরু করেছে এখানে বুঝার বিষয় যে সাহাবি যখন কোনো কাজ করছেন তখন এমনি এমনি করছেন না তিনি সঙ্গে সঙ্গে কি দিচ্ছেন দলিল দিচ্ছেন যে আমি যে এই কাজটা করছি কেন করলে এই কারণে করেছি যে আমি একটি হাদিস শুনেছি এই হাদিসটাতে এর অনুমোদন আছে এর অনুমতি আছে সে কারণে আমি কি করেছি সে কাজটা করেছি আমাদের মতো না যে ভাই এটা কেন করলেন বলে আমি দেশে করেছিলাম তাই করছি ভাই এরকম কেন করছেন মানুষকে দেখলাম তাই করছে না উনি বলছেন একটি হাদিস শুনেছি সে কারণে এটা করেছে ওই হাদিসটি কি যেটি সাহাবি বর্ণনা করেছেন কালা ওয়ামা থাকুন আপনাকে তিনি কি বর্ণনা করলেন বললেন হাদ্দাসা আন বোরাইদা বিনুল হোসেব সেই শাহাবির হাদিস যেটা বোরাইদা বিনুল হোসেব থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হোমাতিন আও হোম্মাতিন ঝাড়ফুঁক বৈধ নয় কিন্তু যদি বদনজর লাগে কিংবা বিষাক্ত কোনো কিছু কেটে নেয় তাহলেই ঝাড়ফুঁক বৈধ সে কারণে আমি কি করেছি ঝাড়ফুঁক করেছি তাহলে বোঝা গেল যে ঝাড়ফুঁকেরও কিছু কি আছে নিয়ম আছে আর তার মধ্যে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে যদি কাউকে বদনজর লাগে কিংবা যদি বিষাক্ত কোনো কিছু কাটে তাহলে সেই সময় মানুষ কি করবে ঝাড়ফুঁক করবে যেটা সাহাবি করলেন আহসানা মানিন এলা তখন এই কথাটি শোনার পর ওই সাহাবি বলছেন খুব ভালো করেছ যতখানি শুনেছ অতখানি করেছ কি বলছেন যতখানি শুনেছ অতখানি করেছ খুব ভালো করেছ এই কথাটা থেকে কি বোঝা যায় যে যতখানি হাদিস থেকে প্রমাণিত হবে অতখানি আমল করতে হবে এর বেশি করলে কি হয়ে যাবে ওটা সঠিক হবে না তাই কি বলছেন যে খুব ভালো করেছ কাদ আহসানা সে ব্যক্তি উত্তম কাজ করলো মানিন তাহা ইলা মা সামেয়া যতটুকু শুনলো অতটুকুই করলো তাই তুমি অতটুকুই করেছ যতটুকুই শুনেছ আর যথেষ্ট হয়েছে খুব ভালো করেছ ওয়ালা কিন্তু একটি আমার কাছে হাতে শোনো তোমাকে বিষাক্ত কিছু কেটে নিল ঝাড়ফুঁক করে নিলে হাদিস অনুযায়ী আমার কাছেও এ বিষয়ে একটি কি আছে হাদিস আছে এ বিষয়ে এই হাদিসটি আমার কাছে শুনো এখন যদি এরকম মানুষের মধ্যে কথাবার্তা হয় তাহলে এটা বলা উচিত যে ভাই আপনি যে কথাটা বললেন সেই কথাটার সম্পর্কে ওর সাথে সম্পর্কিত আমার কাছেও কিছু জানা আছে এই জিনিসটা কেমন বা কেমন নয় এবার তিনি তাকে হাদিস শোনাচ্ছেন কি হাদিস বলছেন এই হাদিসটিকে ইবনে আব্বাস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওরেদাত আলিয়াল উমামো আমার প্রতি উম্মতকে পেশ করা হলো উম্মত সমূহকে পেশ করা হলো উম্মতের জামা হচ্ছে উমাম উম্মত সমূহ মানে আমার নবী সাল্লাহ আমাদের নবী সাল্লাহ সাল্লামের পূর্বে যত সব কি ছিলেন উম্মত ছিলেন যত সব নবী ছিলেন সেই সমস্ত উম্মতকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি পেশ করা হলো তাই এটা কোথায় পেশ করা হলো আর এই উম্মত তো এক দুজন মানুষ নয় হাজারো লাখ হোক কোটি কোটি মানুষ হতে পারে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কিভাবে পেশ করা হলো প্রথমত আজ বর্তমান যান্ত্রিক যুগে এরকম কিছু জিনিস পেশ করা কি কোনো সমস্যা আছে আজ টেলিভিশনের একটা প্রোগ্রাম আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগে হয়ে গেছে কোন নেতা নেত্রীর ভাষণে এতগুলো মানুষ জমা হয়েছিল কোন সভায় এতগুলো লোক জমা হয়েছিল টেলিভিশনে আপনি একটা চিপস লাগিয়ে দিলেন আর কিছু লাগিয়ে দিলেন দেখা যায় না যায় না তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ তালা এরকম একটা জিনিস পেশ করবেন এতে কি কোনো সন্দেহ থাকতে পারে থাকতে পারে না কিন্তু এটা পেশ কখন করা হলো এ বিষয়ে ওলামা একরাম বলছেন যে হয় তাকে মেয়েরাজে পেশ করা হয়েছে যখন তাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছিল কিংবা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি স্বপ্নে এই জিনিসকে পেশ করা হয়েছে এই বিষয়টিকে পেশ করা হয়েছে কি হোক বলা হলো ওরে দাতা আলী ইয়াল উমামো আমার প্রতি উম্মদকে পেশ করা হয় রাহাত আমি কিছু নবী দেখি যে তাদের সাথে কিছু দল লোক আছে মানে কিছু সংখ্যক লোক তাদের আছে মানে তার কিছু সংখ্যক উম্মত আছে আর এমন নবীকে দেখলাম যার সাথে একজন বা দুইজন ব্যক্তি আছে মানে একজন উম্মত কিংবা দুইজন উম্মত আছে বলছেন ওয়ান নবী ইয়াওয়ালা ইসা মাহু আহাদ আর এমন নবীকে দেখলাম যার সাথে কেউই ছিল না এখন এই কথাটা কি বোঝা যায় যে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব নবীকে দেওয়া হবে সেই দায়িত্ব তিনি পালন করবেন এটাই তার জন্য কি যথেষ্ট এরপর যদি অনেক মানুষ হেদায়ত হয় আলহামদুলিল্লাহ যদি দু চারজন হয় তাও আলহামদুলিল্লাহ যদি না হয় তবুও আলহামদুলিল্লাহ এখানে এ কথাও প্রমাণিত হয় যে মানুষেরা বর্তমান যুগে মনে করে যে আমরা বেশি সংখ্যায় আছি বলে হক তাহলে যে নবীর কোন উম্মত ছিল না নাউজুবিল্লাহ সেই নবী কি না হক নবী কি কোনদিন না হক হতে পারে কিন্তু তার কোনো উম্মত নেই সে কারণে ওই সমস্ত ভাইদের জন্য এখানে একটা দার্স আছে একটা শিক্ষা আছে যারা মনে করে যে আমরা বেশি সংখ্যায় আছি বলেই আমরা হক এরকম যেন মনে না করা হয় কারণ হকের জন্য বেশি হওয়াটা আসল পরিমাপ না আসল পরিমাপ হচ্ছে হক একজন থাকলেও হতে পারে যদি সে হকের উপর প্রতিষ্ঠিত থাকে যেমন ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা যাই হোক তো কোন নবীর কোন উন্মতেই নেই তারপর কি হলো ঈদ রুফি আলী সাওয়াদুন আদিম অতপর এক বড় সংখ্যায় লোক এক বড় জমায়েত আমার উপর পেশ করা হলো এখন অল্প স্বল্প উন্মতের পর যদি একটা বড় দল দেখা যায় তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্বাভাবিকত একটা ধারণা হয়ে গেল যে মনে হয় এটা আমার উম্মত আল্লাহ রসুল বলছেন ফাজানান তো আন্না হুম উম্মাতি আমি ভাবলাম যে এটা মনে হয় আমার উম্মত ফকিল আলী হাগা মুসা কাউমু কিন্তু আমি ধারণাই করলাম এর মধ্যেই আমাকে বলে দেওয়া হলো যে এটা মুসা এবং মুসার উম্মত তাহলে কথা বোঝা যাচ্ছে যে মুসা আলাই সালামের উম্মতের সংখ্যা কি হবে বড় হবে তারপরে কি হলো ফানাদার তো ফাইদা সাওয়াদুন আদিম অতঃপর আমি দেখলাম আরো একটা বড় সংখ্যায় জমায়েত দেখতে পেলাম উম্মত দেখতে পেলাম ফকিল আলী হা দেহি উম্মত অতঃপর আমাকে বলা হলো এটাই হচ্ছে তোমার উম্মত তারা বুঝে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উম্মতের সংখ্যা অন্যান্য নবীর সংখ্যার চাইতে কি হবে বেশি হবে সেকেন্ড পজিশনে যে নবীর উম্মত থাকবে সেটা হচ্ছে মুসা আলহ সালামের উম্মত বলছেন যে ওয়া মাহুম সাবুন আলফান আল্লাহ রসুল দেখলেন বিরাট উম্মত বিরাট সংখ্যায় আমার উম্মত তারপর বলা হচ্ছে যে ওয়া মাহুম সাবুন আলফান ইয়াদখুলুন আল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আদাব এর মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে এটা আপনারা চান না চান না এটা আমরা চাই না চাই না যে বিনা হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই উম্মতের মধ্যে যেন আমি হতে পারি এবং বিনা হিসাবে বিনা আজাবে যেন জান্নাতে যেতে পারি এই বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান তাহলে কি করণীয় ছিল যদি জীবনে ওই করণীয় ঘটনা ঘটে গেছে তাহলে আশাটা ছেড়ে দেন বিনা হিসাব নিকাশ আর যদি এখনো না ঘটে তাহলে আগামীতে তার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেন যেন এই চান্সটা পান নাকি যদি ঘটে গেছে ওই গোলমাল তাহলে তো আর ঠিক করা যাবে না শাহিদ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে আমার জীবনে আমি এই তিনটা ঘটনা আসবে ওখানে বলছি কারণ তার আগে এই ঘটনাটা বলা উচিত হচ্ছে না যাই হোক এই ঘটনা ঘটলো এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস আল্লাহ রসুল শুনালেন শোনার পর আল্লাহ রসুল সুম্মা নাহাদা ফাদা খালামান জিরা এতটুকু বলে তার ঘরে চলে গেল এতটুকু বলে আল্লাহ রসুল কি করলেন নিজের ঘরে প্রবেশ করে গেলেন এখন লোকেরা বল বলা বলি শুরু করলো ওই লোকদের সম্পর্কে যারা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন হয় একজন বড় মানুষ আলোচনা করতে করতে চলে গেল এখন কোন এক বিষয়ের সংশয় তাদের মনে থেকে গেল এ বলছে ওরা মনে হয় এটা হবে এরা মনে হয় এই লোক হবে ওরা মনে হয় ওই দল হবে এরকম বলা বলে শুরু হচ্ছে ফকাল বাদহুম কিছু লোক বলল ফালা আল্লাহমুল্লাদিন সাহেবু রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মনে হয় ওই সত্তর হাজার মানুষ যারা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে তারা হয়তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথীগণ হবেন মানে যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ইমান অবস্থায় দেখেছেন এবং তার উপর ইমান এনেছেন হয়তো তারাই হবে এই কথার দ্বারা কি বোঝা যায় যে যারা আল্লাহ রসুলের সাহাবির সাথে তাদের কি আছে বিরাট মর্যাদা আছে এখনো বর্তমান যুগে যারা এই সাহাবিদের মর্যাদা বুঝে না এবং এই সাহাবিকে কেন্দ্র করে গালি গালি দেয় আবু বকর উমার উসমান এবং এরকম আরো অন্যান্য সাহাবিদের সম্পর্কে কটুক্তি করে এরা পুরোপুরি পুরোপুরি একটা এমন খাতরার উপর এমন একটা সমস্যার উপর যেখানে ইমান থাকাই সমস্যা কারণ যারা দিনের প্রচার যাদের মাধ্যমে দিন দেশে ইসলাম এসেছে আমরা যদি তাদেরকে কাফের বলি আমরা যদি তাদেরকেই অপছন্দ করি তাদের সম্পর্কে যদি না জানি তাহলে এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে না যাই হোক সাহাবারা একটা ধারণা করলেন একটা কেয়াস করলেন যে হতে পারে যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথী সঙ্গে তারাই হয়তো এই সত্তর হাজার খুশ নসিবের মধ্যে হবেন অতপর কিছু লোক বলল ফালা আল্লাহ ফালা আল্লাহ ইসলাম ফালাম ইশরিকু মনে হয় তারা সেই সমস্ত লোক যারা ইসলামে জন্মগ্রহণ করেছে আর আল্লাহর সাথে কোন শরিক করেনি কথাটি খেয়াল রাখেন বলছে কি যে ওই লোক যারা ইসলামে গ্রহণ করেছে ইসলামে মানে স্বভাবগত ভাবে মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছে আর তারপরে জন্মগ্রহণ করার পর কোন শির করেনি তার মানে সাহাবাদের মধ্যে এক দলের ধারণা যে যারা ইসলামে বা স্বভাবগত ভাবে মুসলিম ঘরে জন্ম না নিয়ে মুশরেকের ঘরে জন্ম নিয়েছে তাদের দ্বারাই তো কিছু না কিছু গোলমাল হয়েছে তাহলে হয়তো ওরা এই চান্স পাবে না ওই লোকেরা পাবে যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং কোন শির করেনি তবে এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ইসলামে জন্মগ্রহণ করার পর যদি শির করে তাহলে এই চান্সের অধিকারী হতে পারে না এটা সাহাবাদের ধারণা আল্লাহ রসুল ফেসলা এখনো আসেনি তবে বিষয়টি বোঝা যাচ্ছে যে সাহাবাদের জ্ঞান কি ছিল এবং সাহাবাদের জ্ঞানের মধ্যেও এ কথা ছিল যে যারা মুসলমান হওয়ার পর শিরিক করে তারা কি করে না তারা জান্নাতে যেতে পারে না ওই চান্স পেতে পারে না এটা সাহাবাদের মধ্যেও ধারণা ছিল আর এটা এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে সমস্ত লোকেরা আজ কবর পূজারি আর অমুক তমুকে ব্যস্ত আছে আর বলে যে না আমাদের এই সমস্ত কাজ শির্ক নয় বা একজন মানুষ লাই রাহা লাহ বলার পর ওর শির্ক হয় না বা শির্ক ওর দ্বারাই হতে পারে না সাহাবাদের জ্ঞান বলছে যে ওদের দ্বারা শির হতে পারে সেই কারণে বলছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেছে অথচ তারপর শিরিক করেনি কিন্তু ইসলামে জন্মগ্রহণ করার পর শির্ক হতে পারে এটা কার ধারণা সাহাবাদের ধারণা কিন্তু আজ যে সমস্ত লোকেরা ধারণা করে যে না একজন মানুষ লাইল্লাহ বলার পর আর শির্ক হয় না এটা পুরাপুরি ভুল ধারণা তারপর কি হলো ওয়াজাকারু আসিয়া কিছু মানুষ আরো কিছু মন্তব্য করলো আরো কিছু বলল কিন্তু দুটি প্রধান মতকে এখানে বর্ণনা করা হয়েছে ফাখারাজা আলিহিম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফা আখবারু অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হলেন বের হওয়ার পর এই সমস্যার সমাধান করে দিলেন এবং বললেন কি বললেন ফাকালা হুমুল্লাদিনা লাইয়াস্তারকুন তারা সেই সব লোক যারা মানুষের কাছে ঝাড়ফুঁক চায় না নিজের ঝাড়ফুঁক ওপরের কাছে গিয়ে করতে বলে না ভাই আমার সমস্যা হয়েছে আমাকে একটু একটু ঝাড় ঝাড় দেন তো একটু ঝাড়ফুঁক দেন তো এ কথা বলে না আর কি করে না একটা উন এবং আগুনে লোহা গরম করে সেঁক দেয় না এটা আগের যুগের একটা ঔষধের পদ্ধতি ছিল যে লোহা গরম করে সেঁক দেওয়া হতো ছেঁকা দেওয়া হতো রক্ত টক্ত কোথা থেকে যদি বেশি করে বের হয় তাহলে লোহা গরম করে সেঁক দেয় দেওয়ার পর ওটা পুড়ে গেলে আর রক্ত বন্ধ রক্ত বন্ধ হয়ে যায় আর রক্ত বের হয় না এটা এখনো অনেক কবিরাজ করে থাকে যাই হোক এরকম যারা তলব করে না মানুষের কাছে গিয়ে বলে না যে ভাই আমাকে একটু সেঁক দিয়ে দেন তো লোহা গরম করে আমার অমুক সমস্যা হয়েছে এই কথা বলেন এটাকে আরবিতে বলা হয় কায়ে বলছেন কোন ওয়ালাই একটা না তো অন্যের কাছে ঝাড়ফুঁক চায় আর না কাই করে ওয়ালা ইয়াতাতাইয়ারুন আর অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করে না বা অলক্ষী কুলক্ষণ মানে না এরকম যারা তারাই কি হবে সেই সমস্ত লোক বা খুশনসিব যারা সৌভাগ্যবান হবে আর সত্তর হাজার লোক হবে যারা জান্নাতে প্রবেশ করবে এই তিনটি কথার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি হাদিসটির আলোচনা শেষ করে দিই অনুবাদটি বলছেন আল্লাহ রসুল এরকম করে না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং আল্লাহ তাআলার প্রতি সে বিশ্বাস রাখে ভরসা করে তারপরে ফাকামা ওকাশা বিন মিহসান একজন সাহাবী ছিলেন যার নাম হলো ওকাশা কি নাম ওকাশা এ নাম আপনারা রাখতে পারেন একটা সুন্দর নাম সাহাবীর আর কোমন নাম নয় সে কারণে সেই উকাশা সাহাবি শুনে আর লোক সামাল দিতে পারলেন না যে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আছেন তিনি চট করে উঠে বলছেন উদুল্লাহ আইয়ে নিমিন মিনহুম আল্লাহ রসুল একটু দোয়া করেন তো আমি যেন ওদের মধ্যে হয়ে যাই কি বললেন হে আল্লাহ রসুল একটু দোয়া করে দেন যেন আমি ওই সত্তর হাজার লোকের মধ্যে হয়ে যেতে পারে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সাহাবি জান্নাত পাওয়ার জন্য কি ধরনের তাদের আগ্রহ ছিল আর তারা কিভাবে চান্স নিত এবং এ বিষয়ে তারা কোনো লজ্জা সরম করত না সাহাবের মধ্যে সে উঠে গেছে উঠে যাওয়ার পর বলছেন আল্লাহ রসুল একটু দোয়া করে দেন এবং সে এটা বিশ্বাস করে যে আল্লাহ রসুল দোয়া করে দিলে আমার এই জিনিস হতে পারে আমি এই সৌভাগ্যবান হতে পারি তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আন্তামিন হুম তুমি সেই সকল লোকদের মধ্যেই একজন লোক সার্টিফিকেট পেয়ে গেল যে বিনা হিসাব কিতাবে সে কোথায় যাবে জান্নাতে যাবে সেজন্য যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোনো ব্যক্তির সম্পর্কে এই সাক্ষ্য থাকে যে জান্নাতি আমরা আহলে সুন্নত জামাত বিশ্বাস করি যে সে জান্নাতি কিন্তু যার সম্পর্কে কোন সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি দেননি সেই সম্পর্কে আমরা বিশ্বাস করি না যে সে জান্নাতি যতক্ষণ সার্টিফিকেট না পাওয়া যায় অতপর অন্য লোক ভাবলো যে তো ও কাসা চান্স নিয়ে নিল আমরা এখন কি হবে তাই অন্য সাহাবি চট করে উঠে বলছেন সুম্মা কামার রাজুলুন আখার ফাকাল অতঃপর আরেক ব্যক্তি উঠে গেছেন আরেক সাহাবি উঠেছেন উঠার পর বলছেন উদুল্লাহ আইয়া জাহালানি মিনহুম আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন তো আমিও যেন হয়ে যাই ওদের মধ্যে এবার যদি এরকম নম্বর শুরু হয়ে যায় তাহলে কি হবে যে সবার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এ কথাই বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব কৌশলের সাথে হিকমতের সাথে বলছেন সাবা কাকা বেহা ওকাশা ওকাশা দৌড়ে হয়ে গেছে আর রাস্তা নেই ওকাশা এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে আর ফার্স্টের স্থান তো হবে না একজনই হবে তাই ওকাশা তোমাদেরকে বাজি মেরে দিয়েছে তোমরা আর আর কিছু হবে না আর এই নম্বরে কেউ নেই এই দরজা বন্ধ হয়ে গেল আর একজন সাহাবের সার্টিফাই হয়ে গেল যে সে সেই লোকদের মধ্যে এবার প্রশ্ন আমাদের কাছে যে আমাদের কাছে আপনাদের কাছে এটা প্রশ্ন যে যদি কেউ অন্যের কাছে ঝাড়ফুঁক করতে গিয়েছেন যদিও সেটা বৈধ ঝাড়ফুঁক হয় কিংবা এরকম কায়ে লোহা গরম করে শেক দেওয়ার জন্য কারো কাছে চাইতে গেছেন মানে লোহা শেক দেওয়া চাওয়া নয় মানে এটা আমার এই কাজটা করে দেন ভাই এরকম বলতে গেছেন কিংবা কখনো অলক্ষী কুলক্ষীতে বিশ্বাস করেছেন তাহলে তার তার চান্স খালাস কারণ এটা শর্ত এখানে একটি প্রশ্ন হলো এই যে ভাই ঝাড়ফুঁক তো জায়েজ না জায়েজ নয় শরীয়তে তো এমনও কিছু ঝাড়ফুঁক আছে যেটা কি জায়েজ মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং ঝাড়ফুঁক করেছেন নিজের উপর তাহলে এই জিনিসটা কেন চান্স হিসাবে দেওয়া হচ্ছে জান্নাতের কারণ হিসাবে একটা হচ্ছে নিজে স্বয়ং ঝাড়ফুঁক করা আর একটা হচ্ছে অপরের কাছে ঝাড়ফুঁক চাওয়া মানে আপনার কিছু সমস্যা হয়েছে তাই আপনি দোয়াগুলি পড়ে পড়ে নিজের উপর ফুঁক দিচ্ছেন কিংবা কেউ আপনাকে ফুঁ দিতে বলেনি আপনার ছেলে পেলের উপর আপনি ফুঁ দিচ্ছেন ঝাড়ফুঁক করছেন তাহলে সেই লোক এই দল থেকে বের হবে না কিন্তু যেই লোক মানুষের কাছে গিয়ে বলে যে ভাই একটু আমাকে ঝাড়ফুঁক করে দেন দুটার মধ্যে কি পার্থক্য দুটার মধ্যে পার্থক্য হল এই যে যে অপরের কাছে ঝাড়ফুঁক তলব করে সেই ব্যক্তির ভরসা তাওয়াক্কল কি কম আল্লাহ তালার উপর ভরসা কি কম আর যে নিজে নিজে করে এর ভরসা কি বেশি অনুরূপ এই কায় বা শেখ দেওয়ার বিষয়টা এখন যারা নিজে নিজে করেছে তারা এই দলের মধ্যে থাকার চান্স আছে কিন্তু ওপরের কাছে যারা চাইতে গেছে তাদের তাকুল কম এই জন্য তৌফিদের পুরোপুরি জিনিস ওর মধ্যে নেই ওই জন্য হাদিসের শেষে বলা হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের রবের উপরেই কি করে ভরসা করে আর ওখানে ওর ভরসা কম হয়ে যাচ্ছে যদিও আল্লাহর উপর ভরসা রাখে কিন্তু ভরসায় কম হচ্ছে বাকি থাকলো অলক্ষী কুলক্ষণ পেয়ারা পেয়ারা বলা হয় পাখি উড়ার কারণে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা তায়ের মানে পাখি চিড়িয়া সেই পাখিকে দেখে মানে গাছে পেঁচা ডাকছে বলছে না আজকের দিনটা মঙ্গল নয় কাক ডাকলো মঙ্গল নয় সকালে উঠে বের হলো কোনো জিনিস কোনো পাখি দেখলো উড়ে গেল বলছে না আজকের দিনটা আমার ভালো যাবে না এর